একটুখানি সময় দেন আমার আব্বা হুজুরের ওই বদন মোবারকটা ভালো করে দেখে নি ভালো করে দেখতে গিয়ে মা ফাতেমা দেখলেন আল্লাহ নবী সেজদাই নাই হাজরত আলীকে বলছে ও স্বামী পেয়াদবি বাফ করবেন স্বামী আমার আব্বা সেজদাই নাই হাজরত আলী বলে হ্যাঁ, ছিল কোথায় গেল দরজা এসে বলছে ওই তো সেজদাই পড়ে আছে বলে ওটা সেজদা না বলে ওই তো সেজদাই বলে ওটা সেজদা না বলে ওই তো সেজদাই হাজরত ফাতেমা বলছে না গো স্বামী ওটা সেজদা না বলে কি করে বুঝলে ওই তো বলছে স্বামী গো যখন সেজদাই থাকবে কপাল থেকে থাকবে মাটিতে নাক থেকে থাকবে মাটিতে হাত থেকে থাকবে মাটিতে হাঁটু থেকে থাকবে মাটিতে পায়ের আঙুলগুলোও মাটিতে থেকে থাকতে হবে এই ফাঁকে একটা কথা বলে দিই নামাজের যে আমরা সেজদা করি দুটো পায়েরই আঙুল মাটিতে ঠেকে থাকতে হবে কপাল ঠেকার সাথে সাথে যদি বলেন আমি একটু পা উঁচু করি না পা উঁচু মানে মাটি যদি ছাড়া হয়ে যায় পা সেজদা হবে না মাথায় রাখবেন ভাই মা ফতেমা বলছেন স্বামী গো আমার আব্বা জানের কপাল থেকে আছে নাক থেকে আছে হাত দুটো জমিনে থেকে আছে দেখুন দেখুন কিন্তু পার্থক্য হলো নামাজের শেষ দায় হাতগুলো উপর করে রাখতে হয় এই অবস্থায় কিন্তু আমার আব্বা জানের হাত দুখানা চিত হয়ে আছে ফতেমা যা বললেন হাজরত আলী দেখে বলছে হ্যাঁ ঠিকই তো চিত হয়ে আছে আচ্ছা এর কারণটা কি হাজর ফাতেমা বললেন ও স্বামী গো মনে হচ্ছে আমার আব্বা যান মুনাজাত করছিলেন প্রার্থনা করছিলেন মুনাজাত করতে করতে করতে করতে করতে করতে কাঁদতে কাঁদতে আমার আব্বা যান আর বসে থাকতে পারেননি কারণ কদিন কদিন যে খাওয়া হয়নি তার ঠিক নেই নবী আমার দুদিন তিন দিন চার দিন করে পেটে পাথর বেঁধে রাখতেন আহারে সেই জন্য আমার নবী আব্বা যান উনি হয়তো এই জন্য মাথা ঝুঁকিয়ে দিয়েছেন হজরত আলী বললেন ফাতেমা তুমি ঠিক বলেছ আমি বারবার দেখলাম কই আমি ধরতে পারলাম না তুমি ধরে ফেললে আগে জানতাম তুমি রূপের রানী পরে জেনেছি তুমি গুণের রানী আগে জানতাম তুমি রূপের রানী পরে জেনেছি তুমি গুণের রানী আজ যে হয় তোমায় কানের রানে কেউ সুমান আল্লাহ বললেন না ভাই আপনাদের ব্যাটারি কি খুব ডাউন হয়ে গেছে নাকি আপনাদের খুব ব্যাটারি ডাউন খুব খিদে লাগছে নাকি হ্যাঁ তাহলে এত মানে শান্ত হয়ে গেলেন কেন খুব মন দিয়ে শুনছে বলে হ্যাঁ দেখুন ঠিক বলেছে তুমি ভাই জান আমার এক্ষুনি শেষ করে দিলে গপ গপ খেতে বসবো কে কে রাজি আছেন হাত তুলে দেখান তাহলে আমার কথা বুঝতে পারছে আমার ভাইরা যা হাজার ফতেমা বলছেন ও স্বামী গ আমার আব্বা যান মোনাজাত করছেন হাজরত আলী বলছেন বিবি যান উনি যদি মোনাজাতি করেন তো মোনাজাত ভঙ্গ করাবে কি করে হাজরত ফতেমত জাহারা বলছেন ও স্বামী একটু লক্ষ্য করুন আমার আব্বা জানের মোনাজাত কেমন করে আমি ভঙ্গ করাই খেজুর পাতার দরজার চৌকাটের ভেতরে একটা পা আর বাইরে একটা পা রেখে আল্লাহর নবীর বেটি সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আবুন আল্লাহর নবী চিন্তা করলেন ফতেমা এসে গেছে এক্ষুনি জবাব দিতে হবে কিন্তু ওর দিকে যখন ফিরে তাকিয়ে জবাব দেব আমার ফতেমা দেখবে আমার চোখে পানি না না না আমার ফতেমাকে আমি চোখের পানি দেখতে দেবো না কারণ যদি ও চোখের পানি দেখে তাহলে হয়তো যে জন্য এসেছে ওই কারণ বন্ধ করে দিয়ে আমি কেন কাঁদছিলাম সেটাই হয়তো প্রশ্ন নাম্বার ওয়ান হিসাবে পেশ করবে না না না আমার ফতেমাকে আমার চোখের পানি আমি দেখতে দেব না নুরানি হাতের তালু নুরানি চেহারার উপর বোলাতে বোলাতে চোখের পানি মুছে নিলেন মিছে মুচকি হাসির পলেপ লাগিয়ে তার মানে হাসি যার পাই না তবুও মুচকি মুচকি হাসি দেখানো তো যায় মিছে মুচকি হাসির পলেপ লাগিয়ে আল্লাহ নবী দরজার দিকে তাকিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম বেটি ফতেমা এসেছ আমার আলী কোথা ও বিবাহিত মেয়ের বাপেরা একটু মন দিয়ে শোনেন ওয়ালাইকুম আসসালাম বেটি ফতেমা এসেছ আমার আলী কোথা আলী যদি এসে থাকে তবে তুমি এসো আলী যদি না এসে থাকে এখনই তুমি খসো মনে করুন একটা মেয়ের বিয়ে দিয়েছেন হ্যাঁ মেয়েটার নাম একটা আনকমন নাম বলি পিয়াজি বিবি পিয়াজি বিবির বিয়ে হয়েছে শাশুড়ির সাথে ঝগড়া করছিল করতে করতে এত রাগ উঠে গেছে মাথায় না একটা পিঁড়ে পড়েছিল ছুঁড়ে দিয়েছে পিঁড়েটা গিয়ে শাশুড়ির কপালে লেগেছে যখনই লেগেছে এবার কপালটা কেটে গেছে বাপরে ফিনকি দিয়ে রক্তবার হচ্ছে এখন পেঁয়াজি চিন্তা করছে গ্রামের লোক জানতে পারলে আমাকে তো এসে মারবে কেটে তো ফেলিয়েছি মাথাটা তখন শাশুড়িকে গাল দিতে দিতে পেঁয়াজি ছুটছে কোথায় বাপের বাড়ি বাপের বাড়ি দরজায় গিয়ে চিন্তা করছে আমার বাপ যখন শুনবে আমি শাউরিকে মেরে এসেছি তখন বাপ কি আমাকে ভালো বলবে কি বলবে জানি না তাই ভয়ে কাঁদছে এখন ভেতরে পেঁয়াজির বাপ ছিল বকিল খাঁ সে বকির খাঁ তখন দেখে বলছে আই মা পিয়াজি মনে হচ্ছে হারাম জাদা সোয়ারের বাচ্চা জামাই আবার মেরেছে তাই না আই মা আমার বুকে আয় এবার যদি তোকে আমি পাঠাই তো ওকে আগে জেল খাটাবো জেলের খানিতে পিসাই করব তারপর যদি পাঠাই পাঠাবো না হলে আমার নাম বকিল খান নয় আই মা পিয়াজি বাপের দিক যাচ্ছে আর মনে মনে ভাবছে এই না হলে বাপ সাউরিকে মেরে এসেছি এবার যদি যেতে হয় শ্বশুরকেও মেরে আসবো আমার ভাইজানেরা আমার নবী কি আদর্শ দেখালেন বেটি ফাতেমা আমার আলী কোথা আলী যদি এসে থাকে তবে তুমি ভেতরে এসো আহ সঙ্গে সঙ্গে আলী শুনে বুকটা ভরে গেল কি গো শ্বশুরের জামাইরা শ্বশুর যদি ওই কথা বলে আমার জামাই কোথা মেয়ে যাওয়ার সাথে সাথে যদি বলে জামাই কোথা জামাইয়ের বুকটা ভরবে কি ভরবে না হ্যাঁ যা আমার শ্বশুর এত ভালোবাসে সঙ্গে সঙ্গে হাজার আলী কাদ্দামাল্লাহ ঝু ধরে এসে বললেন আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আরে ওয়া আলাইকুম আসসালাম আলী উল্লাহ এসো বাবা ভেতরে এসো হযরত আলী বসলেন তারপর ফাতেমাকে বলছে তুই কেন দাঁড়িয়ে আয় ভেতরে আগে আলীকে বসালেন তারপর মেয়েকে এইবার বলছে বলো আলী কি ব্যাপারে এসেছো বাবা হযরত আলী আর কি বলবে হাজরত আলী বলছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হুজরাই কেমন অবস্থায় থাকেন আমার একটু জানবার দরকার ছিল আমার জানা হয়ে গেছে আজকে দেখে ফেলেছি আমার শখ মিটে গেছে এবার ফতেমার যদি কিছু বলার থাকে ও বলবে হাজরত ফাতেমাত জাহারাকে জিজ্ঞাসা করছে বলো বেটি কি উদ্দেশ্যে এসেছো বেটি হাজরত ফাতেমাত জাহারা বলছে আব্বা জান আমি কেন এসেছি সেটা পরে হবে আগে বলুন আপনি কাঁদছিলেন কেন হ্যাঁ? কই ফাতেমা আমি তো কাঁদছি না কই কাঁদছি আব্বা জান আপনি তো কাঁদছেন না কিন্তু একটু আগে তো কাঁদছিলেন কেন কাঁদছিলেন আব্বা আল্লাহ নবী বলবেন কি বলবেন না ভাবছেন হাজরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো সেই আলী যে আলী আপনার সঙ্গে বারো বছর বয়সে যুদ্ধে গিয়ে জয়লাভ করেছিলাম আমি তো সেই আলী যে আলী ইহুদির মেয়ের বিয়ের জন্য যখন দুশো দিনার আপনার কাছে চেয়েছিল দুটো দিন আর আপনার কাছে ছিল না আমি আমার হাসান আর হোসেনকে বন্ধক রেখে দুশো দিনার নিয়ে আপনার হাতে তুলে দিয়ে ইহুদির কাছে আপনার ওয়াদা পূর্ণ করিয়েছিলাম আমি তো সেই আলী কাফেররা যখন আপনাকে ঘিরে ফেলেছিল সকাল হলেই তারা টুকরো টুকরো করবে রাত্রেবেলা ঘিরে দাঁড়িয়ে আছে আমি আলী বুঝতে পেরে তাদের একটু ওত হতেই আমি খিড়কির জানলা দিয়ে ঢুকে আপনাকে আপনার কম্বলের ভেতর থেকে বার করে দিয়ে আপনার কম্বল মুড়ি দিয়ে আমি আলি শুয়েছিলাম জানের পরোয়া করি না আমি তো সেই আলী আজও আপনার চোখের অসুর ফোটার বিনিময়ে যদি আলীর যান চলে যায় আমি আমার যান কোরবান করতেও রাজি আছি হুজুর গো বলুন বলুন আপনি কি কারণে ক্রন্দন করছেন কেন কাঁদছেন ইয়ারসুল আল্লাহ হজরত আলী তখন বলছেন এই হজরত মাত জাহার বলছেন আব্বা বলুন না আব্বা কেন কাঁদছেন আল্লাহ নবী তখন বলছেন বেটি শুনবি বাবা আলী শুনবে হ্যাঁ ইয়া রসুল আল্লাহ হ্যাঁ আব্বা চান বলুন ও ফাতেমা রে ও বাবা আলী রে আমি যখন মেরাজে গিয়েছিলাম মেরাজে আমার আল্লাহর সঙ্গে দিদার হলো অনেক কথাবার্তা হলো কথাবার্তার শেষে আমার আল্লাহ বললেন বন্ধু যাও যাও একটু জান্নাত দেখে এসো আমি বললাম কার সাথে যাব আল্লাহ বললেন জান্নাতের ফেরেস্তাদের সর্দারের সাথে যাও জান্নাতের ফেরেস্তাদের সর্দারের নাম কি ভাই যান জান্নাতের ফেরেস্তাদের সর্দারের সঙ্গে যাও ওই সর্দারের নাম হলো রিজওয়ান ফেরেস্তা আশা করবো ভুলবেন না রিজওয়ান রিজওয়ান ফেরেস্তার সঙ্গে আমি যখন জান্নাত দেখতে যাচ্ছি রে আহা কি সুন্দর খুশবুদার হাওয়া কি মনোরম দৃশ্য কি কোল জুড়ানো বাতাস কি প্রাণ ভরানো আবহাওয়া যত যাই তত বেশি পাই আমি আর যেতে চাইলাম না মাঝপথে দাঁড়িয়ে গেলাম মাঝপথে যখন দাঁড়িয়েছি ঘুরে চলে আসবো বলে এমন সময় বাম পাশে একজন ফেরেস্তা এসে দাঁড়ালো আমি রিজওয়ানকে জিজ্ঞাসা করলাম এ রিজওয়ান এই ফেরেস্তার নাম কি এর কাম কি এর পরিচয় কি রিজওয়ান বলে আমি হলাম জান্নাতের ফেরেস্তাদের সর্দার আমার নাম রিজওয়ান আর ও হলো জাহান নামের ফেরেস্তাদের সর্দার ওর নাম হলো মালিক ফেরেস্তা জাহান নামের সর্দারের নাম কি মালিক ফেরেস্তা আমি যখন মালিক ফেরেশতাকে কাছে পেলাম তখন মালিককে বললাম এই মালিক আমি তো রিজওয়ানের সঙ্গে জান্নাত দেখে এলাম তোমায় যখন কাছে পেয়েছি তো তোমার জাহান্নামটাও একটু দেখাবে নিয়ে চলো মালিক ফেরেশতা বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে জাহান্নাম দেখতে কোথাও যেতে হবে না হুজুর আপনি যদি দেখতে চান তো বাম পাশে লক্ষ্য করুন আমি এখনই আপনাকে জাহান নাম দেখিয়ে দেব এই বলে মালিক ফেরেস্তা একটা পায়ের ঠোক্কর মারল সঙ্গে সঙ্গে একটা কুয়ার মতো গর্ত হয়ে গেল একটা গাড্ডা হয়ে গেল ও ফতে পারে ও বাবা আলী রে আমি নবী ওই কুয়ার ধারে দাঁড়িয়ে ওই গাড্ডার পাশে দাঁড়িয়ে নিম্নে লক্ষ্য করলাম দেখতে পেলাম বেশিরভাগ মেয়ে ছেলেরা নারীরা পুরুষ নারীরা মহিলারা লেডিসরা আওরাতেরা ওই জাহান নামের গাড্ডাই রয়েছে করেছে বেশিরভাগ নারীরা আমার মা বোনেরা ওই জাহান নামের গাড্ডায় মা ফাতেমা চমকে উঠলেন আব্বাজান কেন আচ্ছা ওরা কি আপনারই উম্মত না অন্য কোন নবীর উম্মত নবী বললেন আফসোস আফসোস ফাতেমা আফসোস আমি খোঁজ খবর নিয়ে দেখলাম ওরা অন্য কোন নবীর উম্মত নয় ওরা আমারই উম্মত রে এই আখেরি জমানার মেয়েরা আহ আব্বা কেমন কেমন নারীকে কি কি অবস্থায় দেখলেন সন্ধে বেটি শোন একটা মেয়েকে দেখলাম মাথার চুলের সাহায্যে ঝুলে আছে একটা মেয়েকে দেখলাম জীবের সাহায্যে ঝুলে আছে একটা মেয়েকে দেখলাম উপর করে রাখা হয়েছে বুকটা আগুনে জ্বালানো হচ্ছে আর একটা মেয়েকে দেখলাম ওই পুরো শরীরটা আগুনের রশি দিয়ে বেঁধে ফুটবলের মতো করে জাহান নামে ফেলে দেওয়া হয়েছে আর একটা মেয়েকে দেখলাম তার পুরো শরীরটা ওই বড় বড় সাপ জড়িয়ে আছে আর একটা মেয়েকে দেখলাম জাহান নামে তক্তার উপরে শুয়ে ছটপট ছটপট করছে ছয়টা মেয়েকে ছয় রকম শাস্তির মধ্যে থাকতে দেখেছি এখন আপনাদের যদি পরে জিজ্ঞেস করি ছয়টা মেয়ে কেমন কেমন শাস্তি বলতে পারবেন না তাই একটু ছন্দের মাধ্যমে বলে বিশ্লেষণ করব যাতে করে আপনার মনে রাখতে পারেন আপনাদের মনে রাখলেই নিশ্চয়ই মা বোনেরাও মনে রাখতে পারবে মা বোনেরা আমাকে জবাব দেবে না জবাব তো আপনারা দেবেন তাই জিজ্ঞাসা যা করব উত্তর জোরে জোরে আপনারা দেবেন বলেন সরকার দুজাহান বলেন সরকার দুজাহান সোন দুলারি এমন ছিল সেই নারী আহার যারা দো চোখেরি এক নম্বর নারীটার কথা বলি প্রথম নারীটির সোন বয়ান যে ঝুলছে আপন চুলে আমার মায়েরা বোনেরা সেই মেয়েটা মাথার চুলের সাহায্যে ঝুলে আছে গলায় কতগুলো ছোট ছোট সাপ বিচ্ছু জড়ানো আছে আর মেয়েটার মাথার মগজগুলো গরম তেল বা পানির মতো টকবক টকবক করে ফুটতে ফুটতে খান আর নাক দিয়ে গলে গলে উপচে উপচে পড়ছে আর মেয়েটা বিকট চিৎকার করছে আমি নবী আমি নবী তাকে বাঁচাতে পারলাম না কেন কেন আব্বা এই রকম শাস্তির মধ্যে ওই মেয়েটা কি এমন অন্যায় করেছিল আব্বা শোন বেটি শোন প্রথম নারীটির শোন বয়ান যে ঝুলছে আপন চুলে তার অন্যায়টা কি ছিল এই ঘরে বাহিরে সবার নজরে সে রাখতো মাথা খুলে ও ঘরে বাহিরে সবার নজরে সে রাখত মাথা খুলে ছুপায় না সে তার মাথা হতে পর পুরুষেরই এমন ছিল সেই নারী আর যারা খেরি ও মায়েরা বোনেরা মাথার চুল পর পুরুষকে দেখায় যারা ওই চুলের সাহায্যে ওইভাবে ঝুলিয়ে রাখা হবে এখন আমার স্কুল কলেজ পড়া বোনেরা হয়তো প্রশ্ন করবে যে আসলাম হাবিব ভাইজান আমরা স্কুল কলেজে যাই আমাদের ইউনিফর্মে মাথা ঢাকার ব্যবস্থা নেই তো কি করব হে বোনেরা তার জন্য একটা ফাঁক আছে শিক্ষার জন্য আপনি শিক্ষার জন্য মজবুর হচ্ছেন কিন্তু শিক্ষার গণ্ডি যখন পার হয়ে যাবেন যখন বাড়ির বৌমা হয়ে যাবেন হে মায়েরা খবরদার খবরদার বিনা কারণে পর পুরুষকে অবশ্যই চুল দেখানো আপনার জন্য গুণা তাই আমার মা বোনেরা একদম পর পুরুষকে চুল যাতে না দেখান সেই রকম ভাবে চলাফেরা করবেন এই দুদিনের দুনিয়া কেটে গেলেই আপনি সেখানে পুরস্কার পাবেন একটা মেয়ে চুলের হেফাজতে সবসময় থাকা তার যে বাড়িতে কত কষ্টকর সে মেয়েটাই জানে কিন্তু যারা দুনিয়াটাকে পায়খানার সমতুল্য মনে করবে যারা দুনিয়া দুদিনের আর দুনিয়া ও মাহাজরাতুল আখেরা দুনিয়াটা হচ্ছে আখেরাতে চাষ জমি এর উপর যারা বিশ্বাসী হবে মাগো তার জন্য তো কোনো কষ্ট নেই আখেরাতের চিন্তা যাদের মধ্যে থাকবে তারা দুনিয়ার চিন্তা খুব সীমিত মনে করে নেবে দুনিয়ার যত কষ্টকে হাসি মুখে বরণ করে নেবে হাসরের ময়দানের পুরস্কারের জন্য তাই আমার মা বোনেরা মাথার চুলের হেফাজত রাখবেন আপনাদের এখানে মেয়েরা একটাও কেউ মাথার চুল খুলে ঘরে না কে আমাদের দিকের কিছু মেয়ে ঘরে বুঝলেন হ্যাঁ, এনারা খুব ভালো তাহলে এক নাম্বার হয়ে গেল আসন নাম্বার টু দুই ও ফতেমারে আমি আরো একটা নারীকে দেখলাম রে বেটি ওই নারীটা জীবকে টেনে বার করে ওই নারীর জীবটাকে টেনে বার করে আগুনের এস আকারের একটা রড গেথে জাহান নামে ওই জীবের সাহায্যে মেয়েটাকে ঝুলিয়ে রাখা হয়েছে ফতে পারে যে মেয়েটাকে ওই মাথার চুলের সাহায্যে ঝুলিয়ে রাখা হয়েছে সে তবু চিৎকার করে বলছে বাঁচাও বাঁচাও কিন্তু যে মেয়েটাকে জীবের সাহায্যে ঝুলিয়ে রাখা হয়েছে ও তো কোনো সারা শব্দ দিতে পারছে না কোনো কথা বলতে পারছে না রে ওর গালের দুই পাশ পেয়ে টাটকা রক্ত গড়িয়ে গড়িয়ে টপাস টপাস করে পড়ছে চোখের অশ্রু বুঝি শেষ হয়ে গেছে রে তাই চোখের কণা বেয়ে বেয়ে ওই অশ্রু মিশ্রিত রক্তবর্ণ গড়িয়ে গড়িয়ে পড়ছে আহ কেন আব্বা কেন এই মেয়েটার এমন শাস্তি শোন বেটি শোন আরো এক নারী দেখলাম আমি যে ঝুলছে আপন জিহবাই তার অন্যায়টা কি ছিল ওই সানির মনে আঘাত দিত প্রতি কথাই কথায় ও সে স্বামীর মনে আঘাত দিত প্রতি কথাই কথায় করতো না সে একদিন কোন সকর গোজারি এমন ছিল সেই নারী আহার যে হয় দোজখেরি স্বামীর মনে আঘাত মেয়েকে আঘাত দেয় দেয় না একটা জিজ্ঞেস করলাম ভাবিকে হ্যাঁ ভাবি কেমন আছো বলে না মরে বেঁচে আছি ভাই কেটে কুটে যাচ্ছে রক্ত বার হয়নি এইসব কি কথা বলছো তোমাদের তো সংসারে আল্লাহর রহমতে খুব সুন্দর সুখের সংসার বলে ভাই কি বলবো আর ভাই মন ফুললে সবাই দেখে মন ফুললে আর কজন দেখে কেন এমন কথা বলছো বলে ভাই আমি যে কি জ্বলনে জ্বলছি কি বলবো ভাই শোনা আমার বাপ ছেলে খুঁজে পাইনি এই দেখে দেখে এক উলাউটার পাল্লাই ফেলেছে ভাই কাঠ হলে ফেটে যেত আমি ভালো মানুষের মেয়ে বলে তাই এই উলাউটার ঘর করছি এই রকম কথা যদি স্বামী শোনে দুঃখ পাবে কি পাবে না বলুন আপনাদের দেশের একটাও মেয়ে এরকম কথা বলে না কিন্তু আমার দেশের কিছু বলে বুঝলেন সেই জন্য আমার মা বোনেরা জুবান দিয়ে যা উচ্চারণ করবেন ওগো মা স্বামী যে অর্ধেক অঙ্গ গো স্বামী তো অর্ধেক অঙ্গ আপনার দুটো হাত এ দুটো হাতই তো আপনার এখন আপনার একটা হাত ভালো আছে আর একটা হাতে দাঁত হাজা চুলকানি একজিমাই ভর্তি কই আপনি তো লোককে ডেকে ডেকে দেখাননি ও গো দেখবে এসো আমার হাতে চুলকানি ও গো দেখবে এসো আমার হাতে দাঁত হাজা ও গো দেখবে এসো আমার হাতে গুলে গে আছে কই কাউকে তো দেখাননি তাহলে ওটা আপনার হাত বলে ওই হাতে যদি কোনো নোংরা জিনিসও থাকে ওটাকে শাড়ির আঁচলের ভেতরে আপনি রেখার চেষ্টা করেন তাহলে স্বামী তো অর্ধেক অঙ্গ সেই স্বামী যদি কোনো ভুলও করে থাকে আপনি তো অন্য লোককে যদি বলেন যদি বলেন আমার আপনার স্বামী ডাকাত পরের দিনে যাদের কাছে বলবেন সেই তো বলবে তুই ডাকাতের বউ যদি বলেন আমার স্বামীটা চোর তো পরের দিনে আপনাকে বলে তুই তো চোরের বউ আপনি যদি বলেন আমার স্বামীটা লম্পট চরিত্রহীন পরের দিনে ওই মেয়েরাই আপনাকে শোনাবে তুই তো চরিত্রহীনের বউ অতএব যারা জ্ঞানী মা হবে তারা স্বামীর কোনো দিন কোনো দুর্নাম করবে না বলকে পারলে যতটুকু পারবে তো প্রশংসা করবে ঘরের ভেতরে মার খেয়েও পাশের ঘরে জানতে দেবে না বলবে না না ও আমার সাথে আর কি করছিল এই হচ্ছে আদর্শ মায়ের নীতি তাই আমার মা বোনেরা খবরদার খবরদার স্বামীর প্রশংসা যতটা পারবেন করবেন আর সংসারের জ্বলন জুলুম যদি কিছু হয় গোপন করার চেষ্টা করবেন কারণ আপনি যার কাছে আপনার জ্বলনের কথা বলবেন সে আপনার জ্বলনে পানি ঢালবে না গো বরং সে আরো সুযোগে অন্যরকম উপহাস করবে আপনার সঙ্গে তাই দুঃখের কথাই মানুষ সুযোগ খোঁজে আপনি নিজের দুঃখের কথা নিজের দুর্বলতার কথা অন্যকে বলা মানে আপনার থেকে বোকা আর কেউ নেই তাই আমার মা বোনেরা সাবধান জোবান চালানোর আগে ভাববেন যে আমি এটা স্বামীর আমার কথাটা শুনলে আমার স্বামী খুশি হবে না অখুশি হবে যদি খুশি হবে মনে হয় আপনি বলুন যদি মনে হয় অখুশি হবে অমন কথা উচ্চারণ করবেন না যাই হোক ক নাম্বার হলো ভাই দুই হয়ে গেল নাম্বার তিন শোনেন আমি কেন আপনাদের বললাম যে বিবিদেরকে সাথে করে নিয়ে যাবেন কেন বললাম আমি মেয়েদের বক্তা কিনা মা বোনেরা আমার দিকে তাকিয়ে থাকে যে আমাদের আসলাম হাবিব সে আমাদের নিয়ে কিছু বলবে নিশ্চয়ই সেই জন্যই আমার জল সেই আমি মেয়েদেরকে আহ্বান জানাই ওরা তো আমার মা ওরা আমার বোন ওরা আমার ভগিনী ওরা আমার জলসে শুনবে কেউ রুখতে পারবে না ওরা শুনবে ক্যাসেটে শুনছে এমনি শুনবে না শুনতে আসবে তাই যারা যারা আজকে বিবিকে এনেছেন তারা সার্থক যেসব ভাইয়েরা বোনকে এনেছেন তারা সার্থক যে বাপেরা বেটিকে এনেছেন তারা সার্থক কারণ এই কথাগুলো আমার মায়েদের শোনাবার দরকার আছে আছে না নেই আছে না নেই ভাই জান আমার আমি বাগবাড়ির ভাইদের বলবো যে আপনারা মেয়েদের থাকার অন্তত সুন্দর ব্যবস্থা রাখবেন এই রকম করে বেটা ছেলেদের মাথায় ছাউনি দিয়েছেন আর মেয়েদের ছাউনি নেই ফাঁকা হ্যাঁ? নাকি মেয়েদের আছে ছাউনি নেই তো তাহলে শিশির কুয়াশা পড়ে এটা অনুবীক্ষণ যন্ত্রণা হলে দেখতে পাওয়া যায় না এ মা বোনেদের টুটি ফুলবে না এদের টনসিল বাড়বে না আমার বাগবাড়ির ভাইদের যারা এখানে এসেছেন বলবো অনুরোধ করব বেটা ছেলেদের জন্য আপনি চট না টাঙালেও চলবে মেয়েদের জন্য স্পেশাল চট টাঙাতে হবে কেন আসলাম হাবিবের জন্য অনেক মায়েরা আসবে বোনেরা আসবে অতএব তাদেরকে বেশি বেশি শোনাবার দরকার একটা পুরুষ দেয় কতটুকু ভাইয়েরা বয়স্ক ভাইয়েরা একটা পুরুষ দেয় কতটুকু এক দু ফুটা তিন ফুটা চার ফুটা একদিনেই শেষ একটা নারীর কাছে থাকে কতক্ষণ দশ মাস দশ দিন তার পেটে আবার জন্মগ্রহণ করার পরেও পুরুষ রুটি রুজির ধান্দায় ব্যস্ত তার প্রথম শিক্ষককে মা তাই বাঙালি সে যদি বাংলা কথা বলে মা তার বাচ্চা বাংলা কথা শেখে ইংরেজি যদি কথা বলা মেয়ে হয় তার বাচ্চা প্রথম ইংরেজি কথা শেখে ঠিক না তাহলে পুরুষটা ধরুন ইংলিশ ইংরেজ আর মা বাঙালি তার বাচ্চা দেখবেন বাংলা কথা শেখে মা হচ্ছে আমেরিকার আর বাপ বাঙালি তার ছেলে আমেরিকার ভাষা শেখে ইংরেজি কথা শেখে সেজন্য এ তারা পর্যালোচনা করলে বোঝা যাবে মায়ের ভূমিকা একটা বাচ্চার জন্য অনেক বেশি যা পুরুষের সিকিভাগও নয় সেই জন্য আমি চাইব তাই আমার যখন ক্যাসেট করার সুযোগ এসেছিল আমাকে অন্য ফর্মুলা বলতে বলা হয়েছিল আমি বললাম না আমি মেয়েদের জন্য বলবো কারণ নারী পরিকাঠামোটা সব থেকে বড় জিনিস নারী শিক্ষা যদি সচেতনতা বাড়ে ইনশাল্লাহ তাদের পেট থেকে যে বাচ্চাগুলো আসবে তার এক একটা আদর্শবান বাচ্চা তৈরি হবে ভাই যেন আমার পুরুষ হলো পুরুষ দিচ্ছে কি দানা পুরুষ দিচ্ছে দানা বীজ আর নারী হলো মাটি তাহলে যদি ভালো মাটি না হয় আপনি যতই ভালো বীজ রোপণ করেন না কেন গাছ হবে না সে ফল হবে না তাই মাটিটাকে সুন্দর করতে হবে তাই আমি মায়েদের জন্য বেশি বেশি বলি যাই হোক ক নাম্বার হয়েছে দুই হয়েছে তিন নম্বর হয়ে গেছে হবে কি মুশকিল তিন নম্বর বলা আরম্ভই করিনি এখন চলছে কোথা বলাই আরম্ভ হয়নি এখন দুটো হলো কি হ্যাঁ। ভাই জান আমার আল্লাহ নবী বললেন ও ফতেমা রে আমি এমন একটা নারীকে দেখলাম রে বেটি ওই নারীটার দুটো হাত পেছনে করে আর দুটো পা ওই জায়গায় নিয়ে এসে আগুনের চেন দিয়ে রশি দিয়ে শিকল দিয়ে বেঁধে জাহান নামে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই নারীর বুকটা ছাতিটা জাহান নামের শিখাতে দগ্ধ করা হচ্ছে কেন মা জিজ্ঞাসা করছে আব্বাকে কেন আল্লাহ নবী বললেন শোন বেটি মালিকের কাছ থেকে যা জেনে এসেছি শোন আরো এক নারী দেখিলাম আমি যার আগুনে জ্বলছে ছাতি তার অন্যায়টা কি ছিল এক স্বামীর অধীনে থেকেও সে রাখতো অধিক পতি পতি বোঝেন আপনারা ও গো এক স্বামীর অধীনে থেকেও সে রাখতো অধিকপতি মহিয়সির মাঝে যার ছিল না দিন দিনদারি এমন ছিল সেই নাম্বার চার অফ হতে পারে বলবো না আবার বাকিগুলো ইনশাল্লাহ ওইখানে বলবো আরো তিনটে বাকি এখানে তিনটে বললাম না টাইম নেই শোনা বেজে গেছে একটা পর্যন্ত হবার কথা দেড়টা বেজে গেছে আপনাদের আর কষ্ট দেব না কমিটির ছেলেরা কমিটির ছেলেরা বলেছে হুজুর দেড়টায় পাক্কা ছাড়তেই হবে না হলে কিন্তু তাবার রূপ খারাপ হয়ে যাবে বাবু তাবার রূপ খারাপ হলে গাল দেবেন না তো কেউ যদি তাবারুক খেতে একটু বেসাদ লাগে গাল দেবেন না তো কথা দেন হাত তুলে যে আমরা তাবারুক খারাপ হলেও খাবো ইনশাল্লাহ সবাই হাত তোলে নে কিছু কিছু মানুষ চাইছে তাড়াতাড়ি ছাড় বাবু তাবারুক খাই হ্যাঁ এখন কে চাইছে হোক হোক আর কে চাইছে হোক না হোক বুঝবো কি করে তাই না হোক একটু হাত তোলেন তো ও বাবা এই তো আমার বাবজি হাত তোলেন না হোক কে হ্যাঁ এটা কেন হাত তুললো বলুন তো আপনারা তাই তো মেজবান তো চাইবেই যে বাবু মেহমানের আগে খাওয়া দাওয়া হোক সেই জন্য হাত তুলেছে আচ্ছা ওনারা বুঝে হাত তুলেছে কি হিড়িকে হাত তুলেছে একটুখানি বোঝার দরকার আছে ভাই ভাইজান আমার আমি একটু তকবির দেবো আপনারা আল্লাহ আকবার হাত তুলে বলবেন বা আচ্ছা ভাই এই যে নবীর উপর হাত তুললেন আপনারা সুহান আল্লাহ খুব ভালো ভাই এ জমিন কার সত্যি আল্লাহর নাকি এই গ্রামবাসী যার নামে রেকর্ড পর্চা আছে তার যার নামে রেকর্ড পর্চা আছে সে তো মরে যাবে তাহলে কার থাকবে আর ছেলের আচ্ছা সেও তো মরে যাবে কার থাকবে তাহলে আস্তে আস্তে দেখা যাবে সেই আল্লাহর মাল আল্লাহরই হয়ে গেছে তাহলে জমিন কার হাত তুলে বলুন জমিন কার আসমান কার চন্দ্র কার সূর্য কার আল্লাহ যারা হাত তুলে বলছে এই হাতগুলোকে আপনি কবুল করুন একটু জোরে বলুন নবী কার বিপি কার কার বলে আল্লাহর আপনিও তো হাত তুললেন আল্লাহর বিবি বলে না বললে হবে না আমি লক্ষ্য করেছি হিড়িক হাত তুলেছে বাবজি আমার এটাই বোঝার দরকার ছিল <laughs> দোস্ত হ্যাঁ তাই তো বলি চাল জীবনে যা জলসা করছি যখন বলি কেউ খাবে একটাও হাত দেখিনি তো এখানে কেন হাত উঠলো তারপরে বুঝলাম হিড়িকে তুলেছেন উনি যাই হোক আমার ভাইজানেরা আমি আপনাদের খিদমতে চার নম্বরটা বলছি শোনেন ও ফতে মারে আমি আরো একটা নারীকে দেখলাম রে বেটি ওই নারীটার পুরো শরীরটা আগুনের শিকল দিয়ে আগুনের রশি দিয়ে বেঁধে ফুটবলের মতো টাইট ওই ছেলেটা উঠলো কেন ও না বসা পর্যন্ত আর বলবোই না আমিও চললাম কারণ আমি তো পেচ্ছাপ করার জন্য হাফ টাইম দিয়েছি ভাই এরপরে আর তো উঠলে হবে না যে উঠবে আমি তো তবু বললাম উঠলো কেন এরপরে যে উঠবে গুলি করে দেবো একেবারে রিভলভার রেডি রাখো গুলি ঘোড়া রেড সাইজ করে রাখো গুলি করে দেবো কেন অনেক কষ্ট করছি আপনাদের সাথে এই কষ্টের মূল্য কেউ দিতে পারবে না পারবে তাহলে আমার সামনে দিয়ে উঠবে কেন সে জানে বলে উঠবে হয় তাকে কৈফিয়ত দিয়ে যেতে হবে যে হ্যাঁ হুজুর আপনি যেটা বলছেন ওটা আমার জানা আছে ওই জন্য আমি উঠে যাচ্ছি হ্যাঁ তিনি যেতে পারেন কারণ আমি তো সেই সেই ওয়াজ করছি না বাবারা আবু জেহেল আমার নবীকে কত কষ্ট দিয়েছে ও কথা বলছি না তো ও তো সবাই জানে আট থেকে আসি কিন্তু যে কথা বলছি এই কথাগুলো অজানা কথা একটু জানার দরকার আছে যদি ওঠে কেউ তাহলে বলতে হবে যে শাস্তিটার কারণ কি তাহলে বুঝবো হ্যাঁ ওনার যাওয়ার অধিকার আছে শোনেন ভাই ভাইজান আমার হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলছেন বেটি রে আমি এমন একটা নারীকে দেখলাম ওই নারীটার পুরো শরীরটা আগুনের রশি দিয়ে জাহান নামে টাইট করে বেঁধে ফুটবলের মতো করে জাহান নামে ফেলে দেওয়া হয়েছে ওই মেয়েটা একবার করে নিচে চলে যাচ্ছে আবার উপরে উঠে আসছে আবার নিচে চলে যাচ্ছে আবার উপরে উঠে আসছে মেয়েটা যখন উপরে আসছে তখন গালটা হাঁ করে মাঝে মধ্যে চিৎকার করে বলছে আর করব না আর পারছি না গালটা যখন হাঁ হয়ে যাচ্ছে রে ওই হাঁ করা মুখের মধ্যে এক তাল আগুনের গোলা প্রবেশ করে মেয়েটার হাঁক ডাকখানা বন্ধ করে দিচ্ছে আবার মেয়েটা আস্তে আস্তে আস্তে আস্তে অনেক গভীরে চলে যাচ্ছে হঠাৎ আমি দেখলাম ফেরেস্তা মালিক তার ডানা বিছিয়ে ওই কুয়ার মুখখানা গাড্ডার মুখটা আড়াল করে ধরলো আমি মালিক ফেরেস্তাকে জিজ্ঞাসা করলাম আই মালিক তুমি এখনই কেন আড়াল করে নিলে তুমি কেন গাড্ডাটার মুখ আড়াল করলে বলো আমি তো দেখছি এক এক করে আমায় দেখতে দাও আমার পুরো দেখা হলো না তুমি কেন আড়াল করলে বলো মালিক ফেরেস্তা আমায় বলল ইয়া রাসূলুল্লাহ আপনি কি এমন জিনিস দেখলেন আমি জানি না হুজুরে জানি না আমি আপনার চোখের দিকে তাকিয়ে আছি আমি দেখতে পেলাম আপনার চোখের কণা পেয়ে চোখের পানি চোখের অসুর ফোঁটা আপনার গাল বেয়ে বেয়ে গড়িয়ে গড়িয়ে গড়িয়ে গড়িয়ে দাড়ি মুবারকের জটা দিয়ে টপাস করে পড়লো আমি ওই চোখের পানিটা ওই চোখের অসুর ফোটাটা আমি আমার ডানা দিয়ে আড়াল করে ধরে নিলাম হুজুর গো যদি আমি ডানাটা বিছিয়ে না দিতাম আপনার চোখের পানির ফোঁটাটা যদি জাহান নামে পৌঁছে যেত ইয়ার আল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি হুজুর আপনার চোখের পানির ফোঁটা যদি জাহান নামে পৌঁছে যেত তো জাহান নামের প্রজ্বলিত আগুন এই মুহূর্তে মুহূর্তে নিভে গিয়ে সারা জাহান নামটা ফুল হয়ে যেত হুজুর আপনি কাঁদবেন না আমি ডানা সরিয়ে দিচ্ছি আপনি কাঁদবেন না আল্লাহ নবী চোখের অশ্রু মুছে নিলেন নিয়ে বললেন মালিক আমি কথা দিচ্ছি কাঁদবো না তুমি ডানা সরাও ও ফতেমা রে যখন ডানা সরালো আমি তখনও দেখতে পেলাম ওই মেয়েটা মাঝে মাঝে উপরে আসছে নিচে চলে যাচ্ছে উপরে আসছে নিচে যাচ্ছে আল্লাহ নবীর কাছে হাঁটুতে একটু চাপ দিয়ে বেটি ফতেমা বলছে আব্বা ও আব্বা এই মেয়েটার এমন শাস্তির কারণ কি একটু বলুন কারণটা কি আল্লাহ নবী বললেন দিতেছে তারে যা চারে হাতে পা বেঁধে সাজা কেন কি জন্য এই সর্বদাসে থাকতো না পাকে আর করতো নামাজ কাজা ও গো সর্বদাসে থাকতো না পাকে আর করতো নামাজ কাজা চলে না যারা দুনিয়াতে পাক না পাক জ্ঞান করি আহার তারা দোজখেরি এমন ছিল সেই নারী নামাজ খাতা যদি থাকে আল্লাহ রহমানুর রহিম মাফ করে দিতে পারে কারণ নামাজটা হচ্ছে আল্লাহর হক আল্লাহর হক আল্লাহ বিসমিল্লাহ তিনটে নাম দিয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম তার মানে আল্লাহ রহমান রহিম তিনটা নাম আছে বিসমিল্লাহ কেন বান্দা যেমন পাপ করতে ভালোবাসে আল্লাহ তাকে মাফ করতে ভালোবাসে জোরে বলেন সুহান আল্লাহ তাই নামাজ যদি কারোর কাঁচা থাকে আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু কোন মেয়ে ছেলে যদি নাপাক থাকে একটা হচ্ছে জানায় না পাক অজানা না পাক ইচ্ছাকৃত না পাক অনিচ্ছাকৃত না পাক কোন মেয়ে ছেলে যদি ইচ্ছাকৃত না পাক থাকে তার পায়ের তলার মাটি বদুয়া করতে থাকে তার জন্য ওই মাটির বদুয়া আল্লাহ মাফ করবে না সেই মেয়েকে জাহান নামে ওই অবস্থায় থাকতে হবে একটা বেশ্যার মেয়ে বারবনিতা মেয়ে সোজা ভাষাই বলি বেশ্যা মেয়ে আপনার দেহ ব্যবসা করে হারাম টাকা রোজগার করে বুড়ি মা একটা বাড়িতে আছে তাকে দিয়ে আসে তাহলে বুড়ি মা শেষবেলায় টাকাটা নিয়ে মেয়ে চলে যাবে আল্লাহকে বলছে আল্লাহ কতদিন এমন হারামের কামাই খাবো আল্লাহ আমাকে আর তুমি এই হারাম কামাই খাইও না খোদা আর ভালো লাগছে না আল্লাহ দরবারে মনে হয় ওই দোয়াটা কবুল হলো মেয়েটা যাচ্ছে মাঠের উপর দিয়ে কেন গ্রামের রাস্তা দিয়ে গেলে লোকেরা দেখবে আর ঘৃণা করবে মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে কিন্তু পিপাসা লেগেছে খুব জোর তখন ভাবছে কার বাড়িতে যাব কে কে আমাকে পানি দেবে সবাই তোমাকে চেনে বেশ্যা বলে তাহলে কার বাড়িতে যাব কেউ তো পানি দিতে চাইবে না তার থেকে ভালো ওই মাঠের মাঝখানে একটা কুয়া ছিল দেখেছি দেখি ওইখানে কুয়াটার কাছে গিয়ে কুয়াটার কাছে গেছে বটে কুয়া কুয়া কুয়াটার কাছে গেছে কিন্তু পানি তোলার কোনো ব্যবস্থা নেই এবার ঘুরে ঘুরে দেখছে ও বাবা তারপরে দেখতে পাচ্ছে একটা কুকুরের বাচ্চা লেজ নাড়তে নাড়তে ওই বেশ্যা মেয়েটার কাছে এসে জিব্বার করে ক্যাট ক্যাট ক্যাত ক্যাট করছে বেশ্যার মেয়েটা বড় মায়া হলো বিশ্বের মেয়েটা তখন বলছে আহারে কুকুরের বাচ্চা তোকে যেমন ঘৃণা করে আমাকেও ঘৃণা করে আমিও একটা বেশ্যা সমাজে আমার কোনো স্থান নেই উচ্চ জায়গা নেই তুই একটা কুকুরের বাচ্চা বলে তোকে ছিছি ছাড়া কেউ তোকে আদর কদর করে না ঠিক আছে তুই আর আমি দুনো বরাবর কিন্তু আমার খাওয়া হোক আর নাই খোক ওরে কুকুরের বাচ্চা তোকে কি করে পানি খাওয়াই একটু ডান দিকে বাম দিকে তাকালো সামনে পেছনে দেখলো কেউ কোথাও নেই দুপুরবেলা শাড়িটাকে ফটফট করে খুলে ফেললো ব্লাউজ পরে আছে শাড়িটা খুলে ফেললো একটা খুঁট আঙুলে জড়িয়ে আর পুরো শাড়িটা কুয়ায় ফেলে দিল যতটুকু ওই প্রান্তের ভিজলো তাড়াতাড়ি করে তুলে নিংড়ে নিংড়ে কুকুরের বাচ্চাকে খাওয়াচ্ছে আমার আর্শা আজিম থেকে আল্লাহ ফেরাস্তাদেরকে বলছে দেখ দুনিয়ার মানুষ যাকে ঘৃণা করে বেশ্যা বলে দেখ তার অন্তরে কত মায়া ওরে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি যে ঈশ্বর ওই কুকুরের বাচ্চাটা আমি তো সৃষ্টি করেছি আমার সৃষ্টিকে যে ভালোবেসে এইভাবে মোহাব্বত করে পানি খাওয়াচ্ছে আজরাইল ওর জীবনে আর কোনো পাপ হতে দেব না এই যে আমার কুকুরের বাচ্চাটাকে ভালোবেসেছে ওই মেয়েটাকে আমি জান্নাতি করে দিয়েছি যা ওর এই সময় জান কবজ করে নে আর জীবনে ওর কোনো পাপ আমি হতে দেব না দেখলেন আল্লাহর কোন আমলটা পছন্দ হয়ে গেল সারা জীবন তো নামাজ নেই রোজা নেই বেশ আমি কিন্তু আল্লাহ কোনটা পছন্দ করে নিল কাকে খালি কাফের কাফের কাফের বেদিন এই যে আঙুল তুলে তুলে ফতোয়া দেয় কাকে দেবেন আরে কার ভেতরে কি জিনিস আছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে সেই জন্য একে অন্যের কাজই হলো আমার চেয়ে বড় মনে করা আমি আপনাকে মনে করবো আপনি আমার চেয়ে বড় আপনি আমাকে মনে করবেন আমি আপনার চেয়ে বড় এই যে একে অন্যের প্রতি এই যে মহাব্বাত এই যে নিজে ছোট হয়ে অন্যকে বড় এই হলো ইমানদারের পরিচয় যা হোক ভাই তাহলে মা বোনেদের বলতে কি এটা কেন বললাম ও মা বোনেরা নামাজ যদি কাজাও থাকে আমার আল্লাহ দরবারে কাঁদবেন আল্লাহ রহমানুর রহিম মাফ করে দিলে দিতে পারে কিন্তু নাপাক যদি কোনো মেয়ে থাকে সে আর মাপ নেই তার মাপ নেই এবার ইচ্ছাকৃত নাপাক অনিচ্ছাকৃত আমার নাম পাক কাকে বলে ইচ্ছাকৃত নাপাক অনিচ্ছাকৃত নাপাক অনিচ্ছায় নাপাক হলো এই যে আল্লাহর তরফ থেকে যে মায়েদের মেয়েদের স্বাভাবিক স্বাভাবিকা সাবালিকা নারীর যে ঋতুস্রাব মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন খুব দশ দিন এটা হলো অনিচ্ছাকৃত নাপাক নাপাকসে হতে চাই না কিন্তু আল্লাহর তরফ থেকে এর জন্য কোনো অসুবিধা নেই আপনার ওই সময় নামাজ মাপ আছে আপনার পায়ের তলার মাটি দোয়া বদোয়া করবে না কিন্তু ইচ্ছাকৃত নাপাক যদি কোনো মেয়ে থাকে আমার মা বোনেরা আপনাদের গ্রামের ছেলেদের কাছে আমার নাম্বার আছে এই পাক নাপাকির মশলা সব কথা সবার সামনে বলা যায় না তাই ফোন করলে আমার স্ত্রী আপনার সঙ্গে কথা বলে আপনাদেরকে পাকনা পাকির মশলা ভালো করে বুঝিয়ে দেবে ইনশাল্লাহ এই কমিটির ছেলেদের কাছে আমার নাম্বার আছে আপনারা যথারীতি ফোন করতে পারেন ভাই যান আমার তাহলে একটা কথা খালি বলে দিই যে মেয়েদের নখে নখ পালিশ আছে আমার মা বোনেরা অনেকে নখ পালিশ লাগায় আপনাদের এখানে মেয়েদের মনে হয় একটাও নখ পালিশ কাটার নখে নেই আমাদের ওদিকের কিছু মেয়েরা নখ পালিশ লাগায় এই যে মেয়েদের নখে স্পিড যুক্ত নখ পালিশ আছে স্পিড যুক্ত বিশটা নখে হোক দশটা নখে হোক পাঁচটা নখে হোক আর একটা নখেই হোক যার নখে নখ পালিশ আছে ওই মেয়েটার শরীর কি ওই মেয়েটার শরীর কুকুরের মতো কুকুর যেমন না পাক ওই মেয়েটার শরীরও না পাক শুয়োর যেমন না পাক ওই মেয়েটার শরীরও না পাক তাই আমার মা বোনেরা আপনারা নিশ্চয়ই লাগাননি যদি কোনো আত্মীয় স্বজনের নোকে ওই বাজার থেকে স্পিডযুক্ত কেনা নখ পালিশ দেখেন যেটা লাগালেই ঠান্ডা হয়ে যায় স্পিড আছে বলেই ঠান্ডা হয়ে যায় আপনি খিলি মেহেদি লাগান কোনো অসুবিধা নেই মেহেদি পাতা বেটে নোকে লাগান কোনো অসুবিধা নেই চুন সুডাকে একত্রিত মিশিয়ে ক্রিম করে আপনি লাগান কোনো অসুবিধা নেই কিন্তু নাপাক স্পিডযুক্ত যে নোক পালিশ উঠেছে আগে থেকেই আছে ওই নখ পালিশ যে মেয়েদের নখে থাকবে শুয়ারের মতো শুয়ার যেমন নাপাক তারও নাপাক তাই আমার মা বোনেরা কখন বলতে কখন আজরাইল এসে যাবে আপনারা কেউ জানেন না তাই জলসা শেষ হওয়ার সাথে সাথে দৌড়ে গিয়ে বাড়িতে নখগুলো চেচে ফরজ গোসল না করলে উপায় নেই আপনি নাপাক আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনেদেরকে এই নাপাক নকপালিশ থেকে দূরে থাকার তৌফিক ইনায়াত করুন বলুন আমিন তিন নম্বর চার নম্বর হয়ে গেল আসুন পাঁচ নম্বর শুনি ও ফাতেমা আমি আরো একটা নারীকে দেখলাম রে বেটি ওই নারীটার পুরো শরীরটা বিরাট বিরাট সাপ জড়ানো আছে সাপ ওই সাপগুলো জড়িয়ে যেখানে সেখানে দংশন করছে যেখানে সেখানে ডংসাচ্ছে আহ ফলে পুরো শরীরটা ফুলে ফেটে গাধার মতো হয়ে গেছে আর মুখখানা শুয়রের মতো হয়ে গেছে স্বাভাবিক মুখের আকৃতির বিকৃতি ঘটা স্বাভাবিক কি এত সাপ ছোবল মারছে তো মুখের আকৃতি পাল্টাবে না ভাই সামান্য একটা ইঞ্জেকশন করলে পাল্টাই কিনা বলুন হ্যাঁ? যখন ইঞ্জেকশনটা ফুটবে এটা বিকৃতি ঘটছে তো তাহলে একটা ইঞ্জেকশনের ছুঁচে যদি আকৃতির বিকৃতি ঘটে শত শত সাপ ছবল মারছে তাদের কি অবস্থা হচ্ছে আহ কেন শুনুন পঞ্চম নারী বয়ান যে সরে পাখাতে রত মুক্তি যেন তার চেহারায় সুকর আর শরীর গাধার মতো অত শরীর গাধার মতো কেন তার দুটো অন্যায় ছিল কি কি আমার আঙ্গুলের দিকে তাকান এক দুই এক দুই সত্য কথা সে বলত না আর করত চুগল খরি সত্য কথা সে বলত না আর করত চুগল খরি এমন ছিল সেই নারী আহার যে হয় তো চোখেরি ক নম্বর হলো পাঁচ তাহলে পাঁচ নম্বর সত্য কথা বলতো না চগলখড়ি করতো আপনাদের এখানের মেয়েরা একটাও কেউ মিথ্যা কথা বলে না সব সত্যই বলে হ্যাঁ আর কিছু মেয়ে আমাদের এলাকায় আছে ভাই চগলখড়ি আরে বাপরে হাঁড়িতে রান্না চাপিয়ে দিয়ে এক বাড়িতে চলে গেল চুগলি করতে আবার এসে গপ গপ করে গেলে আরেক বাড়িতে গেলে ওই বাড়ির কথাটা ওই বাড়িতে পৌঁছাতে আবার আরেকজন বাড়িতে চলে গেল এটো কাটাগুলো ধুয়ে নিয়ে আরেক বাড়িতে চলে গেলে চুগলি করতে এই রকম চগলখন নারী একটা মহল্লায় যদি থাকে সারা গ্রামে মানে খুন খারাপই হতে বাকি থাকবে না তাই আমার মায়েরা বোনেরা নিজেরা চুগলি করবেন না অন্যকে চুগলি করতে দেবেন না আপনার সামনে একটা মেয়ে ধরুন অন্যের কথা বলছে আপনি সঙ্গে সঙ্গে তাকে বলবেন এই তুমি যার কথা বলছো সে কি এখানে আছে তার সামনে বলবে যা বলবার পেছনে বলবে না পেছনে বলা হচ্ছে চুগলি করা গিবত করা গিল্লা করা এই পরনিন্দা পরচিকিৎসা যেসব নারীরা করে নিজেরা তাদের সঙ্গে মিশবেন না আর এরকম করতেও দেবেন না নিজেরা করবেন না অন্যকে করতে দেবেন না আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাদেরকে সুখে জান্নাত দেবে আর যদি নিজেরা চুগলিতে ব্যস্ত থাকেন বা চকলখন নারীকে যদি প্রাধান্য দেন তো জেনে রাখবেন ওই নারীর অবস্থাটা ওই রকম হয়েছিল সেটা এই নারীরও হবে কি মুখটা শুয়োরের মতো হয়ে যাবে আর শরীরটা গাধার মতো হয়ে যাবে শত শত বড় বড় সাপ তাকে ছবল মারতে থাকবে পাঁচ হয়ে গেল আসুন ছ নম্বর শেষ নারীটার কথা শুনে নেই ও ফাতেমা রে আমি এমন একটা নারীকে দেখলাম রে বেটি এই নারীটা জাহান্নামে সব যদি বলবো তাহলে কি বাকি রাখবো থাক এটা থাক এখানে শেষ করতে আরে আর হবে না এবার বাকিটা ওইখানে গিয়ে হবে ভাইজান দোয়া করতে করতে রাত দুটো বেজে যাবে দেখতে পাচ্ছেন না হ্যাঁ পৌনি দুটো বেজে গেছে একটা বলতেই হবে একটা যে যে বলতেই হবে মনে করছেন কই একটা করে আঙুল তুলে দেখান আমি দেখবো কোন কোন ভাই চাইছে একটা বলতেই হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো আটশো দশশো হাজার বাপ রে বাপ বহুত বহুত আমার ভাইজানেরা শেষ নারীর কথা শুনে নেন ড্রাইভার তুমি গাড়িতে চলে যাও আপনার যদি মনে হয় কেউ যে এমপি থ্রি ক্যাসেট দরকার আমার গাড়িতে আছে নিয়ে নেবেন যদি মনে করেন একটু ভিডিও দরকার আমার গাড়িতে আছে নিয়ে নেবেন বিভিন্ন রকমের ক্যাসেট গাড়িতে পাওয়া যায় কুড়ি টাকা করে অরিজিনাল ডিস্ক আপনারা নিতে পারবেন আমার গাড়ি থেকে আমার ভাইজানেরা আমি শেষ নারীর হ্যাঁ, হ্যাঁ শেষ নারীর কথা বলে দিচ্ছি একটু শুনে নেন <clears throat> ও ফতেমারে আমি আরো একটা নারীকে দেখলাম রে বেটি ওই নারীটা কি সুন্দরী দেখতে কি সুন্দরী পটল চেরা চোখ হরিণী সিং এর মতো নাক বাঁকা তরবারির মতো জোড়া ভুরু আর কমলা লেবুর কোষার মতো ঠোঁট আর ডাঁসা টমেটার মতো গায়ের রং এক কথায় অতীব সুন্দরী সুশ্রী একটা রমণী জাহান নামে একটা তক্তার উপরে শুয়ে ছটপট ছটপট করছে আমি মালিক ফেরেস্তাকে জিজ্ঞাসা করলাম ও মালিক এই মেয়েটা এত ছটফট করছে কেন রে এই মেয়েটা শাস্তি তো কিছু দেখতে পাচ্ছি না মালিক ফেরেস্তা আমায় বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে দিকটা আপনি দেখছেন ওই দিকে কোনো শাস্তি নেই কিন্তু যে দিকটা দেখতে পাচ্ছেন না ওই দিকটাই শাস্তি তার মানে আপনার আমার